দরবারে লাখো শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা গত জুমার থেকে আলোচনা করেছিলাম গুনাহে কাবিরা সম্পর্কে কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো গুনা সম্পর্কে আলোচনা করেছেন আল কাবায়ের সুরায় নেসার একত্রিশ নম্বর আয়াত থেকে বলা হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আনহু তোমাদেরকে যে সকল বিষয় থেকে যে সকল কর্ম এবং কথা থেকে নিষেধ করা হয় এর বড় গুলোর থেকে কাবায়ের থেকে যদি তোমরা বিরত থাকো নুকাফের আনকুম সৈয়া আতিকুম আমি তোমাদের গুনাহগুলোকে কাফারা করে দেব মিটিয়ে দিব এবং তোমাদেরকে সম্মানজনক স্থান জান্নাতে প্রবেশ করাবো এরকম ভাবে কোরআনুল করিমের সুরায় সুরা এর সাত্রিশ নম্বর আয়াত সুরায় নজমের বত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করেছেন মানুষ যদি কাবিরা গুনাহগুলোর থেকে বড় বড় গুনাহগুলোর থেকে বাঁচে আল্লাহ রাব্বুল আলমিন ছোট গুণাগুলোকে এমনিতেই মাফ করে দেন হাদিস থেকেও বলা হয়েছিল মুসলিম শেফের সই হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে পাঁচ অক্ত নামাজ এক অক্ত থেকে আর অক্ত পর্যন্ত এরকম জুমা এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত এমনিভাবে রমাদান এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত মানুষ যে গুণাগুলো করে এরপরে যখন রমজান মাসে আবার রোজা রাখলো আল্লাহ রাব্বুল আলমিন মাঝখানের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেন এক নামাজ থেকে আর নামাজ পর্যন্ত যে গুণাগুলো হয়ে যায় সাগিরা গুণাগুলো আল্লাহ রাব্বুল আলমিন সেগুলো মাফ করে দেন নামাজ পড়তে আসার মাধ্যমে তবে কাবিরা গুনাগুলোর থেকে বাঁচতে হবে এজন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এজাজ তানাবাল কাবা এর যদি কাবিরা গুনাগুলোর থেকে বেঁচে থাকে এই কাবিরাগুলো সম্পর্কে হাদিসেও বলা হয়েছে যে এক একটা গুণা একজন মানুষকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট এর মধ্যে সাতটা গুণাকে বলা হয়েছিল আকবরুল কাবায়ের আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম বলেছেন এজিতানিবু আসাব আল বেকাত তোমরা সাতটা ধ্বংসাত্মক গুনাহের থেকে বেঁচে থাকো আল বেকাত মানে মোহলেকাত হালাক ধ্বংস করে দেয় যে গুনাগুলো এই গুনাহগুলোর থেকে তোমরা বেঁচে থাকো রাম প্রশ্ন করলেন যে ইয়া রাসুল আল্লাহ সেই মোহলেকাত ধ্বংসাত্মক গুণাগুলো কি কি আল্লাহ রাসুল সাল আলাই ওসাল্লাম এক এক করে উত্তর দিলেন আমরা সেগুলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম আল কাবায়ের নিয়ে কাবিরা গুণাগুলো কাবির শব্দের অর্থ হচ্ছে বড় কবিরা মানে হচ্ছে বড় গুণা যে গুণাগুলো বড় আল্লাহ তালা যে গুণাগুলো সম্পর্কে নিজেই বলেছেন এটা বড় গুণা অথবা যেই গুনাহগুলো আলোচনা করে আল্লাহ তালা বলেছেন এটা যারা অমান্য করবে তাদের জন্য জাহান্নাম অথবা এদের জন্য আজাব গজব শাস্তি এরকম যেসব গুনার উপরে এই শব্দগুলো প্রয়োগ করা হয়েছে এগুলো হচ্ছে গুনাহে কাবিরা এই গুনাহে কাবিরার মধ্যে এক নাম্বার বড় গুণা হচ্ছে আশিরিক যেটা আমরা বিস্তারিত গত যুব আলোচনা করেছি এর আগেও বহু সময় করা হয়েছে দুই নাম্বার বলা হয়েছিল খুন করা অন্যায় হয়ে কাউকে খুন করা এটা সম্পর্কে গত জমে আলোচনা হয়েছিল এরপরে তিন নাম্বার আলোচনা ছিল জাদু করা কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন অমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহরা আল্লাহ তারা বলছেন যে সুলাইমান কুফুরি করে নাই বরং শয়তানগুলো কুফুরি করেছে তারা কাফের হয়ে গেছে কি করার কারণে তারা মানুষকে জাদু শিখাতো এজন্য শরিয়াতের বিধান হচ্ছে হাদ্দুস সাহেরে দরবহু বিসাইফ জাদুঘরের শাস্তি হচ্ছে জাদুঘরকে তরবারে দিয়ে কতল করে দেওয়া আল্লাহ রাসুল সাল আলী আদেশ করেছেন জাদুকর পুরুষ এবং নারী যেই হোক না কেন তাকে তোমরা কতল করে ফেলে হত্যা করো বোখারের হাদিস এছাড়া আর হাদিসে বলা হয়েছে আল কাহিনু আসাহেরু কাফেরুন জ্যোতিষী জাদুঘর এরা কাফের এরকম ভাবে চার নম্বর হচ্ছে গুনাহে কাবিরা তর্কুস সালাত সালাতের মধ্যে নামাজের মধ্যে অবহেলা করা নামাজকে বর্জন করা এটা একটা গুনাহে কাবিরা আল্লাহ রাসুল সাল্লাম হাদিসে পরিষ্কার বলেছেন মান্তারাকা সলাতান মুতাহাম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছা করে এক অক্ত সালাত তরক করলো সে কাফের হয়ে গেল অবশ্য সিনেকের আমের ব্যাখ্যায় বলেছেন যে এক অক্ত নামাজ না পড়লেই তাকে আমরা শরিয়াতের পরিভাষাগত কাফের বলবো না তবে যদি কোনো ব্যক্তি লাগাতার নামাজ তরক করে তাহলে সে এক সময় কাফের হয়ে যায় এটা আমি অনেক সময় উদাহরণ দিয়ে বুঝিয়েছি এখানে যে একজন লোক পয়সা পকেটে দশ টাকা আছে শাব্দিক অর্থে সে পয়সাওয়ালা পয়সা তার কাছে আছে কিন্তু সমাজ তাকে পয়সাওয়ালা বলবে না কারণ সমাজে পয়সাওয়ালা ধনী হতে হলে একটা নির্দিষ্ট পরিমাণ পয়সার মালিক হতে হয় দশ টাকা পাঁচ টাকা একশো পাঁচশো এর মালিককে সমাজে টাকাওয়ালা পয়সাওয়ালা বলে না কিন্তু যদি কোনো ব্যক্তি পাঁচশো এক হাজার টাকা জমা করতে থাকে এই জমা করতে করতে এক সময় সে পয়সাওয়ালা হয়ে যায় ঠিক তেমনি ভাবে যে লোকটা একটা নামাজ আদায় করলো না সে একটা কুফুরি করলো দুই অক্ত নামাজ বাদ দিল দুইটা কুফুরি করলো দৈনিক পাঁচটা সপ্তাহে কয়টা মাসে কতটা বৎসরে কতটা এইভাবে যে ব্যক্তি জীবনের একটা বড় অংশ নামাজ থেকে গাফেল থাকলো নামাজ পড়লো না সে ইমানদার থাকে না সে আস্তে আস্তে ওই কুফুরওয়ালা হয়ে কাফের হয়ে যায় আর যখন সে কাফের হয়ে যায় তখন তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না তার জানাজা হবে না এবং স্ত্রী যদি নামাজি হয় পুরুষ বেনামাজি অথবা উল্টো হয় তাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক থাকবে না এরকম ভাবে অনেক বিষয় নির্ভর করে এর উপরে কারণ একজন লোক আল্লাহ রাসুল সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহ আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে যে পার্থক্য তা হচ্ছে আসসালাত সালাত নামাজ ফামান তারা কাহা ফাকাদ কাফারা যে ব্যক্তি সালাত তরক করলো সে কাফের হয়ে গেল কাজে যখন সে কাফের হয়ে গেল তখন তার সঙ্গে আর একজন ইমানদারের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না এজন্য কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিন বলছেন فخلف যে এরপরে কিছু লোক আসলো যারা সালাদকে ধ্বংস করেছে এবং তারা নিজের শাহওয়াত নিজের মনের পূজা করেছে মনে চায় নামাজ পড়ব না আল্লাহর হুকুম নামাজ পড়বো নামাজের হুকুম আসলে সালার পরে সে ঘুমিয়ে থাকলো সে আর আসলো না সে নিজের মনের পূজা করলো আল্লাহর হুকুমের পরিবর্তে নিজের মনের হুকুমকে সে পালন করলো আল্লাহর হুকুম হচ্ছে পাঁচক্ত নামাজ মাস্তিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা আল্লাহর নবীর যুগে ল্যাংরা এক সাহাবি অন্ধ সাহাবি আল্লাহর নবীকে এসে অনুমতি চাইলেন ইয়ারা সুরাল্লাহ আমি অন্ধ মানুষ মাস্তিদে আনার মতো আমার কোনো লোক নেই আমি কি ঘরে বসে নামাজ পড়তে পারবো আল্লাহ রাসুল সাল্লাম বললেন হ্যাঁ পারবে লোকটা চলে যাচ্ছে এর মধ্যে আল্লাহ রাসুল সাল্লাম তাকে ডাক দিলেন লোকটা ফিরে এলো বলেন তুমি কি আজান শোনো আল্লাহ রাসুল সাল্লাম প্রশ্ন করলেন তুমি কি আজানের আওয়াজ শুনতে পাও লোকটা বলে হ্যাঁ শুনতে পাই বলে তাহলে আর তোমার জন্য ঘরে বসে নামাজ পড়া জায়েজ হবে না এই মাত্র জিব্রাইল আমাকে এটা বলে দিয়েছেন যে ব্যক্তি আজান শুনবে তার আজানের জবাব দেওয়া জরুরি আর জবাবের মানে হচ্ছে মসজিদে চলে আসা হাইয়া আলা সালা সালার জন্য তাড়াতাড়ি চলে আসো হাইয়া আলাল ফালাহ সফলতার জন্য চলে আসো ভোর রাতে আওয়াজ হচ্ছে আসসালাত খৈরমিনার নাউম ঘুমের চেয়ে নামাজ ভালো আর সে এরপরও ঘুমায় তার মানে আল্লাহর পক্ষ থেকে মোয়াজিন আহ্বান করছে এটা মোয়াজিনের কথা না কথাটা কার আল্লাহ আল্লাহ রাসুলের কথা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথায় যে আহ্বানে সাড়া না দিয়ে নিজের মনের পূজা করলো সে ব্যক্তির আল্লাহ হয়ে গেছে নিজের নফস নিজের মন এজন্য এই একজন অন্ধ সাহাবির জন্য মাস্তিদের জামাত ত্যাগ করার অনুমতি হলো না আজকে যারা মাস্তিদের জামাতে নামাজ না পড়ি নিজেদেরকে মনে করে যে আমি একজন মুসলিম তাদের ভাবি রাখা উচিত কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাউন চার পাঁচ নাম্বার বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়াইল ধ্বংস দুর্ভোগ ওই সকল নামাজিদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা তাদের সালাত থেকে গাফেল থাকে নামাজে অমনোযোগী আজান হয়ে গেল এরপরও তার খবর নাই এইরকম নামাজিদের সম্পর্কে আল্লাহ তারা নিজে বলছেন ফাওয়াইলুল্লিল মুসাল্লিন ওয়াইল এক শাব্দিক অর্থে ধ্বংস দুর্ভোগ এটা হতে পারে আর একটা হচ্ছে ওয়াইল মানে দোজক এটা কোরআনের আয়াত কোন আলেমের ব্যাখ্যার প্রয়োজন নেই আল্লাহ তারা স্পষ্ট করে দিয়েছেন ফাওয়াইলুল্লিল মুসাল্লিন ওয়াইল ধ্বংস দুর্ভোগ অথবা ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত মুসল্লিদের জন্য সাহুন যারা তাদের সালাত থেকে গাফেল থাকে নামাজ নেই মুসল্লি মুসলমান এখন আছে একদল মুসল্লি সাত দিনের উর্দুতে একটা প্রবাদ আছে নামাজি তিন কিসম পর হয় साठ की आठ के खाट के तीन सौ साठ के খাট কে আট কে তিনশো খাটকে মানে ওই খাটের সঙ্গে যারা আছে মানুষ কেউ মারা গেলে তখন দেখবেন যে পাড়া প্রতিবেশী মারা গেছে এই জন্য জানাজা নামাজ পড়তে আসে এরা হলো খাটের মুসল্লি আর একদল হচ্ছে আটের মুসল্লি জুমার দিনে আসে অবশ্য আপনারা যারা দূরের থেকে আসেন তাদেরকে বলছি না তারা তো এলাকায় নামাজ পড়েন কিন্তু শর্ত একটা যদি এলাকার মসজিদগুলোতে নামাজ পড়ে থাকেন তাহলে আপনারা এর মধ্যে না আর যদি খালি জুমার দিন তাহলে আপনারা এর মধ্যে পড়ে যাবেন আটকে আর একটা হচ্ছে তিনশো ষাট কে তিনশো ষাট দিন পরে যে নামাজ আসে কোনটা ঈদের নামাজ এই এক প্রকার মুসল্লি এরা ওয়াইলুল্লিল মুসাল্লিনের অন্তর্ভুক্ত ওয়াইলুল্লিল মুসাল্লিন ওয়াইল হচ্ছে মুসল্লিদের জন্য ওয়াইল ওই যে ফকিররা বলে যে ওয়াইলুল্লিল মুসাল্লি নামাজিদের জন্যই তো ওয়াইল দুজক এ পর্যন্ত পরে থেমে যায় আয়াত তো ঠিক ওদের উদ্দেশ্য খারাপ সামনেরটার পরে না সাহুন যারা তাদের সালাদ থেকে গাফেল থাকে অমনোযোগী থাকে আল্লাহর নবী সারা জীবন মসজিদে নামাজ জামাত পড়েন নাই এখন বর্তমানে অনেক পীরের তো বক্তব্যই আছে আল্লাহর অলি হয়ে গেলে নামাজ লাগে না দলিল কোরআনে আয়াত কোরআনে আয়াত দিয়ে দলিল পেশ করে সুরায় জুমারের সুরায় হিজরের নিরানব্বই নম্বর আয়াত সেখানে বলা আছে তুমি তোমার রবের এবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণে একিন না আস আর একিন মানে ওদের ভাষায় হচ্ছে আধ্যাত্মিকতার চূড়ান্ত বিশ্বাস অর্থাৎ যখন তারা মারেফাতের চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন আর এবাদত লাগে না কোরআনের আয়াত সুরায় হেজের এর উনত্রিশ নিরানব্বই নম্বর আয়াত কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করলে এরপরে আর আপনি কি বলবেন এখন আপনি কি করবেন তাহলে আপনার দেখতে হবে যে সে যে আয়াত পেশ করলো এরা ব্যাখ্যাটা ঠিক করেছে ভুল করলো আল্লাহ রাসুল সাল্লাহাম আয়াতের কি তর্জমা করেছেন এই জন্য আমরা বলি পড়ুন না পড়লে আপনি বিভ্রান্ত হবেন এই আয়াত যার উপরে নাজিল হয়েছিলেন সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে আগে আমরা দেখব নামাজ আদায় করেছেন কিনা আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম সারা জীবন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন শুধু আদায় করেছেন তা না ইমামতি করেছেন এমনকি মৃত্যু রোগে আক্রান্ত যখন হচ্ছেন আর মসজিদে যাওয়ার ক্ষমতা নাই আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্য সাহাবায়কেরা অপেক্ষায় রয়েছেন বোখারি শরীফ কিতাবুল সালাতের মধ্যে দেখবেন আজান হয়ে গেল আল্লাহর রাসুল উজু করছেন বেউস হয়ে গেছেন জিজ্ঞেস করলেন সাহাবিদেরকে নামাজ কি হয়ে গেছে সাহাবায় কেরাম বললেন না কায়া রাসুল আল্লাহ হে আল্লাহর নবী আপনার জন্য অপেক্ষায় রয়েছে আপনি গেলেই জামাত হবে আল্লাহ নবী উজু করেন আবার বেহুশ হয়ে গেলেন চারবার পাঁচবার যখন বেউসে পড়ছেন এরপরে বলছেন যে মুরু আবা বাক্রিনি সাল্লিবিন নাস আবু বকরকে বলো সে যেন লোকদের এমামতি করে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহ ইমামতি করা শুরু করলেন আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম উজু করলেন ফাওয়াজাদা খিফাতান ফিবাদানি আল্লাহর নবী একটু সুস্থতা বোধ করলেন এবারে দুইজন সাহাবিকে ডাক দিলেন এক পাশে আলী আর এক পাশে আব্বা এক পাশে বেলাল আর এক পাশে আলী এই দুইজন সাহাবির কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী সাল্লাম মসজিদে জামাতে রওয়ানা হলেন বুখারি হাদিসে বলা হয়েছে আরদে আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল যেই নবী সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন হে নবী আল্লাহ তালা আপনার আগের পিছের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দিয়েছেন যেই নবীর আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করা ছিল সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও দুজন লোকের কাঁধে ভর দিয়ে বা জামাত নামাজ করছেন এরপরে যদি কোনো পীর বলে কোনো বুজুর্গ বলে কোনো মুরিদ বলে আল্লাহর অলি হয়ে গেলে নামাজ নামাজ রোজা মাফ হয়ে যায় ফরজ থাকে না এই ব্যক্তি পীর না শেতান এই ব্যক্তি আল্লাহর নবীর চেয়েও বড় বুজুর্গ হয়ে গেছে মনে হয় তাহলে আপনি প্রশ্ন করবেন যে তাহলে আয়াতের অর্থটা কি ওই পীর যে দলিল পেশ করলো আবুদ রব্বা কাহাত্তা অর্থ কি কোরআনের আয়াত দিয়েই তো সে দলিল পেশ করেছে ভাইরা আমার এজন্য আমরা বলি কোরআন হাদিস নিজেরা পড়ো চোখে দেখো তাফসির এবনে কাসির খুলে এই আয়াতের ব্যাখ্যায় পরিষ্কার লেখা আছে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি নিজে ব্যাখ্যা দিয়েছেন ও আবুদ রব্বাকে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত একিন না আসবে এই একিন মানে হচ্ছে মৌত একিন মানে হচ্ছে মৃত্যু মৃত্যু আসা পর্যন্ত নামাজ পড়তে থাকো আল্লাহর নবী ব্যাখ্যা দিয়েছেন একিন মানে কি মৃত্যু আসা পর্যন্ত এবাদত করতে হবে পীর ব্যাখ্যা দিল কি আধ্যাত্মিকতার চূড়ান্ত স্তর আমরা কি পীরের ব্যাখ্যা ব্যাখ্যা মানবো না আল্লাহ নবী মোহাম্মদ ব্যাখ্যা মানবো এরপরে আসুন সাহাবাহিক আমরা আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু তাআলা এরা কি নামাজ বা জামাত আদায় করেছেন না মনে মনে আদায় করেছেন এই ফকিরগুলো আজকে মুসলিমদেরকে বিভ্রান্ত করছে পড়ার মতো পড়লে নামাজ একবার পড়লে চলে এরকম ভাবে নামাজ নাকি তারা পড়ে আধ্যাত্মিকার কি হুজুর কলব আল্লাহর কাছে হাজির হয়ে যায় এজন্য মনে রাখতে হবে এরা ফজর পরে মক্কায় জহুর পরে মদিনায় আসর পরে বাইতুল মুকাদ্দাসে মাগরে পরে চতুর্থ আসমানে বাইতুল মামুরে সপ্ত আসমানে আর এশার নামাজ পরে গিয়ে আল্লাহর আরো সে গিয়ে দিদার করে আল্লাহ নবীর সাহাবিরা কয়জন এমনটা করেছেন আবু বকর এমন করেছেন অমর করেছেন ওসমান করেছেন এই লোকগুলো মানুষকে বিভ্রান্ত করছে অনেক পীর আছে এরকম বলে তারা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহর নবীরা আল্লাহর থেকে ওহি পেয়েছেন জিব্রাইলের মাধ্যমে ফেরেস তার মাধ্যমে আর এই পীরগুলো দাবি করে সরাসরি আল্লাহর আরো লাভ দিয়ে উঠে যায় ওদের কিতাবে লেখা আছে সুফিদের বইতে এই জন্য সুফিবাদ ইসলামে বৈরাগ্যবাদ এবং খ্রিস্টবাদকে ঢুকিয়ে দিয়েছে এই সুফিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই এখন সুফি সম্রাট পীর বুজুর্গ পীর মুরিদি সুফিবাদ সুফিজামের ধর্ম ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক সুফিবাদের ধর্ম খ্রিস্টান ধর্ম সুফিবাদের ধর্ম হিন্দুদের ধর্ম সুফিজামের ধর্ম বৈরাগীদের ধর্ম সুফিজামের ধর্ম বাউলদের ধর্ম সুফিজের ধর্ম সন্ন্যাসীদের ধর্ম সুফিজামের ধর্ম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ধর্ম নয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পরিষ্কার বলেছেন লা রহবানিয়তা ফিল ইসলাম ইসলামে বৈরাগ্যবাদের কোন স্থান নেই আল্লাহর নবীর তিনজন সাহাবি আম্মাদান আয়সার কাছে গিয়ে বলেছে আল্লাহর নবীর আমল সম্পর্কে আমাদেরকে একটু বলুন আল্লাহ নবীর স্ত্রী বললেন আল্লাহ নবী সাল্লাম রোজা রাখেন নফল রোজা মাঝে মধ্যে রাখেন রাখেন না আল্লাহ নবী রাতের বেলায় কিছুক্ষণ এবাদত করেন এরপরে ঘুমান বিবিদের কাছে যান আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সাহাবিদের সঙ্গে কথাবার্তা বলেন গল্প করেন বিবিদের সাথে হাদিসে আসছে কান্নাহম তাকাল্লুহা তারা মনে করেছ আল্লাহ নবী সারা বছর রোজা রাখে সারা রাত্রে ইবাদত করে কারণ এরকম অনেকে ধারণা আছে হুজুরে বিয়ে করেছে এটা কেমন কথা আরো যদি দুইটা করতে পারে তো সর্বনাশ হুজুরের বাচ্চা হয় এটা কেমন কথা ওই লোকগুলো এমনটাই বোধহয় মনে করেছিল হুজুর সারা রাত্রে ইবাদত করবেন যখন তারা আল্লাহর নবীর এইটা শুনলো যে ইবাদত করেন আবার ঘুমানো কান্নাহম তাকাল্লুহা তারা কম মনে করলো তারপরও তো সাহাবি আবার নিজেদেরকে নিজেরা বুঝ দিল যে না তিনি তো আল্লাহর রসুল তার তো আল্লাহ আগে পিছের সব গুণা ক্ষমা করে দিয়েছেন কাজে আমাদেরকে এইটা করলে চলবে না একজনে হলফ করলো আম্মা আনা ফা আসুমু ওয়ালা উফতিরু আমি সারা বছর রোজা রাখবো সারা বছর রোজা রাখবো আর কখনো রোজা ভাঙবো না নফল রোজা সারা বছর রাখবো একজনে বলল আম্মা আনা আমি সারা রাত্র নফল নামাজ পড়বো আর কখনো ঘুমাবো না আর একজনে বললো আমি বিয়েই করব না তাহলে বিয়ে করব না হাদিসের সব কিতাবগুলোতে আছে এর মধ্যে আল্লাহ রাসুল সরাসরি এসে গেলেন আল্লাহ তালা জানিয়ে দিলেন যে আপনার উম্মতের মধ্যে বৈরাগ্য বা ঢুকাবার জন্য এই সুফিবাদ ঢুকাবার জন্য চক্রান্ত এখনই শুরু হয়ে গেছে আল্লাহ তালা জানিয়ে দিলেন আল্লাহ রাসুল সরাসরি এসলেন চোখ দুটো লাল হয়ে গেল আগে আন্তম তোমরা কি সেই লোকগুলো তোমরা কি সেই লোকগুলো যে লোকগুলো এরকম বলা বলি করেছ জেনে রাখো আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় কি আমি নামাজও পড়ি রাত্রে আবার ঘুমাইও আমি নফল রোজা মাঝে মধ্যে রাখি মাঝে মধ্যে রাখি না আমি বিয়েও করি বিবিদের খবর রাখি আবাদত করি এটাই আমার সুন্না এটাই আমার তরিকা যে ব্যক্তি আমার তরিকা ছাড়া আমার চেয়ে বেশি আমল করতে যাচ্ছ আমার তরিকা বাদ দিয়ে মত করে যাচ্ছ ফালাইসামিন উম্মতি সে ব্যক্তি বুজুর্গ তো দূরে কথা আমার উম্মতের অন্তর্ভুক্তই না সুতরাং বুঝা গেল যারা ইসলামের মধ্যে আছে বিয়ে করে না বিয়ে করা আল্লাহ নবীর সুন্না বিয়ে করা কার সুন্নাত তো যারা বিয়ে করে না বিয়ের সমস্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও আমি বলি বিয়ে করার ক্ষমতা ভিন্ন কথা কিন্তু বিয়ে করার যে ক্ষমতা থাকে শারীরিক ক্ষমতা আর্থিক ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি বিয়ে না করে তাহলে সে ব্যক্তি কি বুজুর্গ না শৈতান কারণ বিয়ে করা কার সুন্না রাসুলের সুন্না বিয়ে না করলে সে বুজুর্গ হতেই পারে না কোন একটা সুন্নাতকে যে বর্জন করে সে বুজুর্গ হতে পারে না মেসোয়াক কারণ নবীর সুন্নাত যদি কোনো ব্যক্তি তাতে ময়লা ফেলায় চুল আচরা নবীর সুন্নাত আল্লাহ নবী অনুসারে একদিন পর একদিন চুল আচরাও যদি কোনো ব্যক্তি চুল আচরায় না ময়লা পড়ে গেল জটলা পড়ে গেল সে ব্যক্তি বুজুর্গ না শয়তান এগুলো পরিষ্কার শয়তান পাগল হলে ভিন্ন কথা পাগল হলে রুগী আমি তাকে শয়তান বলি নাই কিন্তু যদি সুস্থ মস্তিষ্ক অধিকারী হয় আর সে মুসলমান হয় তাহলে সে গোসল করবে উজু করবে আতর লাগাবে মাথা আচড়াবে পরিষ্কার কাপড় পরিধান করবে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ যে ব্যক্তি গোসল করবে না মুখে ময়লা দাঁতে ময়লা মুখে জটলা পড়ে গেছে মাথায় জটলা পড়ে গেছে এই লোকগুলো মুসলমান শয়তান কিসের বুজুর্গ এদেরকে বুজুর্গ বলা মানি হচ্ছে ইসলামকে অবমাননা করা আল্লাহর নবীর সঙ্গে বিদ্রোহ করা আল্লাহর নবী ময়লা ছিলেন না আল্লাহ নবী পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন এই জন্য মনে রাখতে হবে সালা তরক করা কত বড় অন্যায় গুনাহে কাবিরের মধ্যে একটা বড় গুণা অমর বিন খত্তাব রাজি আনহু যখন ক্ষমতার মসনাদে আসীন হলেন খেলাফতের দায়িত্ব নিযুক্ত হলেন রাষ্ট্রীয় ফরমান প্রথম জারি করেছেন ইন্না হাম্মাল উমুর ইন্দিয়া সালাত আমার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত রাষ্ট্রীয় যত কাজ হতে পারে যত গুরুত্বপূর্ণ কাজ হতে পারে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাদ যে ব্যক্তি এই সালাদ ঠিক রাখবে না মনে করব সে রাষ্ট্রের অন্য অন্য কাজগুলো আরো বেশি ক্ষতি করবে কারণ যে আল্লাহকে ধোকা দিবে আল্লাহর হুকুম যে মানবে না সে ব্যক্তি মানুষের হুকুম কি করে মানতে পারে এজন্য মনে রাখতে হবে সালাত আল্লাহর নবীর যুগে মুনাফিকরাও আদায় করত মুনাফিকরাও আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ত কারণ তারা জানত যে আমরা যতই যা করি যদি নামাজের জামাতে হাজির না হয় তার ধরা পড়ে যাব আমরা মুসলমান না এই কারণে মদিনায় আল্লাহর নবীর সময়ে যে স্পষ্ট মুনাফিক যারা ছিল এই মুনাফিকগুলো পাঁচক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করত তাহলে বোঝা গেল বেনামাজিরা মদিনার মুনাফিকদের চৌকি পরিষ্কার এগুলো যে যারা বেনামাজি নামাজের খবর নেই এরা আল্লাহর নবীর যুগের মুনাফিকরা যাদেরকে সবচেয়ে বেশি খারাপ বলা হয়েছে বেনামাজিগুলো তার চেয়েও খারাপ কারণ মুনাফিকরা বা জামাতে নামাজ পড়তো এই জন্য মনে রাখতে হবে আল্লাহ রাসুল সাল্লাম পরিষ্কার বলেছেন মান তারাকা সলাতান মুতা আমিদান ফাকাদ কাফারা যেই ব্যক্তি একক্ত নামাজ ইচ্ছে করে তরক করলো সে কুফুরি করলো এরপর আরেক জায়গায় বলেছেন ফকাত বাড়ি মিন হুজিম্মাতুল্লাহ আল্লাহ আল্লাহ তারা তার কোনো দায় দায়িত্ব গ্রহণ করেন না আল্লাহর নবী সাল আলাই ওসাল্লামের এই সর্বশেষ মসজিদে যাওয়ার পরে যখন তিনি আর মসজিদে যেতে ক্ষমতা পেলেন না তখন পর্দা ফাঁক করে দেখলেন মসজিদে জামাতে নামাজ হচ্ছে চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করলো আম্মাজান আয়েশারা দিয়ে আল্লাহ না বললেন ইয়া রাসুল আল্লাহ এই মুহূর্তে চোখে পানি আসার কারণটা কি আল্লাহ রাসুল বলছেন এটা আনন্দের পানি আমি যেই সালাদকে কায়েম করার জন্য সারা জীবন চেষ্টা করেছি যেই সালাদকে প্রতিষ্ঠিত করার জন্য আমি মার খেয়েছি আমার উম্মতরা জামাতের সঙ্গে সে সালাদ আদায় করছে আমি বিশ্বাস করি যে কেয়ামত পর্যন্ত আমার উন্মতের একটা দল সালাদ কায়েম করতে থাকবে সুতরাং যারা সালাদ লাগে না নামাজ পড়ার মতো একবার পড়লে চলে সেইগুলো কি মোহাম্মদ সাল্লাহ উম্মাদ না শয়তানের উম্মাদ পরিষ্কার শয়তানের উম্মাদ ইসলামকে ধ্বংস করার জন্য এহুদি খ্রিস্টানরা ওদের মতবাদগুলো ইসলামে ঢুকিয়ে দিয়েছে সেইগুলো হচ্ছে সুফিবাদ বৈরাগ্যবাদ আধ্যাত্মিকতার নামে আধ্যাত্মিক শক্তি ছিল আবু বকর ওমরের তারা কি নামাজ পড়েন নাই এরা কোন বুজুর্গ এরা কোন ধর্মের বুজুর্গ এরা নিশ্চয়ই ওই ধর্মের বুজুর্গ যেই ধর্মে নামাজ নাই খ্রিস্টান এহুদি হিন্দু সন্ন্যাসী বৈরাগী আল্লাহ রাসুল সাল্লাম প্রতিবাদ করেছেন লাফিল ইসলাম একবার তাবুকের যুদ্ধকে ফেরার সময় পাহাড়ি চতুর্দিকে পাহাড় মাঝখানে একটা সমতল জায়গায় কিছু পানি এবং সেখানে অনেক ঘাস আছে একজন সাহাবি মনে ঘুষি যে আমি এখানেই থেকে যাব বকরি লালন পালন করব দুধ খাবো আর এই খেলে বসে ইবাদত করবো পানি আছে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামকে অনুমতি নিতে হবে গিয়ে বললো ইয়া রসুল আমি এখানে থেকে আল্লাহর ইবাদত করি আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বললেন আর আহবা আনিয়াতান ফিল ইসলাম তুমি ইসলামে বৈরাগ্যবাদ ঢুকাতে চাও জেনে রাখো তুমি যদি এখানে থেকে যাও এবং তুমি এখানে বসে আল্লাহর ইবাদত করো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইসলাম থেকে তুমি খারেজ হয়ে গেছো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইসলামের থেকে তুমি খারেজ হয়ে গেছো আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন নাই যে তুমি সব বাদ দিয়ে কি করো একা একা জঙ্গলে গিয়ে বৈরাগী হয়ে যাও সুফিদের প্রায় কেতাবই দেখবেন অমুকে দশ বছর জঙ্গলে ছিল অমুকে বিশ বছর জঙ্গলে ছিল এগুলো কিসের কেতাব এগুলো মুসলমানদের কোন হাদিস থেকে লেখা না এগুলো এহুদি খ্রিস্টানদের কিতাব থেকে লেখা অমুক ইবাদত করতে করতে গাছের লতা পাতা তার শরীর ঢুকে গেছে ছাল বাতলা ঢুকে গেছে এত বড় বুজুর্গ চারশো বছর পাঁচশো বছর ইবাদত করেছে আমি বলতে চাই যদি সে সত্যি বুজুর্গ হয়ে থাকে তাহলে এটা হয়তো আগের ধর্মের এহুদি খ্রিস্টানদের যখন ধর্ম ছিল ওই ধর্মের লোক যেখানে নামাজ রোজা ছিল না নতুবা ইসলাম আসার পরে যদি বলো তাহলে আমি বলবো সে হয়তো শয়তান নাহলে ফেরেস্তা কারণ যদি সে মুসলিম হয়ে থাকে মানুষ হয়ে থাকে তাহলে সে উজু করবে গোসল করবে নামাজ পড়বে নামাজ পড়লে রুকু করবে সেজদা করবে তো রুকু সেজদা করলে নামাজ পড়লে তার গায়ে শরীরে লতা পাতা রুখতে পারে সাল বাকলা ঢুকতে পারে ঢুকতে পারে কার শয়তান মানুষকে গোমরা করার জন্য দাঁড়িয়ে আছে আর গাছের সাল বাকলা ঢুকে গেছে এটা হতে পারে নতুবা কিসের ইসলাম তুমি বলাচ্ছ এই সুফিদের বইতে দেখবেন কেসা কাহিনী ছাড়া অমকে উড়াল দিল অমকে পানিতে ভাসলো এই সব আমি বলি পানিতে যদি ভাষা বড় বুজুর্গ হয় তাহলে সবচেয়ে বড় বুজুর্গ হাঁস পানি পানিতে হাঁসগুলো ভাসে এই হাঁসগুলো সবচেয়ে বড় বুজুর্গ ওরা পানিতে ভাসে আকাশে উঠতে পারলে বড় বুজুর্গ যদি হয় তো সবচেয়ে বড় বুজুর্গ পাখি চিল শকুন কাউয়া এগুলো সব বড় বড় কি বুজুর্গ কেন আকাশে উড়ে কি বুঝাচ্ছে এরা উম্মতকে আল্লাহ নবী কি আকাশে উড়েছেন সাহাবাহ আকাশে উড়েছেন তাহলে কিসের বুজুর্গি প্রকাশ করছো কোরআন হাদিস বাদ দিয়ে মানুষকে ইহুদি খ্রিস্টানদের এই কাহিনীগুলো শুনাইয়া ইসলাম থেকে সরাবার জন্য একদল মানুষ তৈরি করা হয়েছে সেই মানুষগুলোর নাম হচ্ছে বর্তমান সময়ের পীর সাহেবরা এরা মানুষকে এগুলো শিখায় তরিকা শিখায় তরিকার জিকির আমরা পরিষ্কার বলি মুসলমানদের একটা তরিকা সেই তরিকার নাম ইসলাম সেই তরিকার নাম কি আর এটা যারা মানে তারা মুসলিম আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন আমার উম্মতের মধ্যে তেহাত্তরটা ফেরকা হবে যারা সব জাহান্নামি হবে একটা মাত্র ফেরকা জান্নাতি হবে সাহাবাহাম প্রশ্ন করেছেন ইয়ারাসুল আল্লাহ সেই ফেরকা সেই দলের পরিচয় কি তখন আল্লাহ রবি কি বলেছিলেন তিনি বলেছিলেন মান আলাইহি ওয়াসহাবি আমি এবং আমার সাহাবিরা যেই তরিকায় যেই মতের উপরে যেই পথের উপরে আছি এই তরিকায় এই মতে এই পথে যারা থাকবে একমাত্র তারাই জান্নাতি হবে বাকি সব কোথায় যাবে আমি এবারে জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম যখন বলেছিলেন আমি এবং আমার সাহাবিরা যেই তরিকে আছি এই তরিকায় যারা থাকবে তারা জান্নাতি তখন কি এই সমস্ত ফেরকার তৈরি হয়েছিল সুফিদের তরিকার তৈরি হয়েছিল যখন তৈরি হয় নাই তাহলে বুঝে গেল আল্লাহ নবী সাল্লামের যেই দলের ছিলেন যেই মতের ছিলেন যেই পথের ছিলেন সাহাবা একরাম যেই তরিকায় ছিল ওই সময় যেই তরিকা ছিল সেইটার উপরে যারা থাকবে তারা নাজাদ পাবে এর পরবর্তীতে যত তরিকা যত ফেরকা তৈরি হয়েছে এই ফেরকা যারা ঢুকবে তারা বাহাত্তর ফেরকা চলে যাবে জাহান নামে চলে যাবে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 করে আমি এগুলোকে বলি কুফুরি মতবাদে ইসলাম কায়েম করা চক্রান্ত গণতন্ত্র একটা কুফুরি মতবাদ গণতন্ত্রের বিশ্বাস জনগণ সমস্ত ক্ষমতার মালিক গণতন্ত্রের তরিকা রসুলের তরিকার বিপরীত আল্লাহ রাসুল সাল্লামকে আল্লাহ তারা পরিষ্কার বলে দিয়েছেন ওয়াইং তুতে আকসারা মানফিল আরদে হে নবী আপনি যদি এই পৃথিবীর অধিকাংশ লোকের মতের অনুসরণ করেন ভোটের অনুসরণ করেন আকসারা মানফিল আরদে আকসারা মানে বেশি সংখ্যাগরিষ্ঠ মানফিল আরদে যারা জমিনে বসবাস করে পৃথিবীর মানুষের সংখ্যাগরিষ্ঠ লোকদের ভোটের এবং মতের অনুসরণ করেন তাহলে ওরা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরা করে ফেলবে পথভ্রষ্ট করে ফেলবে এই ইল্লা জন্না কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষ অনুমানের অনুসরণ করে অনুমান করে কথা বলে অনুমান করে ধারণা করে তারা ভোট দেয় এজন্য আপনি বেশিরভাগ লোক কোন দিকে গেল সেটা অনুসরণ করবেন না আপনি অনুসরণ করবেন ওহির কিসের নবীকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যেই কারণে আল্লাহর নবী কোনদিন ভোট দেন নাই ভোটের ব্যবস্থাও করেন নাই এগুলো কুফুরদের তরিকা আল্লাহ নবীর তরিকা না সুতরাং আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে যারা সারা পৃথিবীতে ভোটের মাধ্যমে জোটের মাধ্যমে ইসলাম কায়েম করতে চায় তারা নিশ্চয়ই হতে পারে এটা আব্রাহাম লিঙ্কনের তরিকা হতে পারে আমেরিকার তরিকা ব্রিটেনের তরিকা এহুদির তরিকা খ্রিস্টানদের তরিকা কোন বুজুর্গের তরিকা বড় বড় ওস্তাদদের তরিকা মহাদ্দিদের তরিকা হতে পারে মুফতির তরিকা হতে পারে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ তরিকা অবশ্যই নয় গণতন্ত্র শয়তানের তরিকা কার তরিকা ইসলামে কোরআন দিয়েছে আল্লাহ তারা পরিষ্কার বলেছেন ফাত্তাবে হে নবী আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহি করা হয়েছে আপনি কেবলমাত্র সেটার অনুসরণ করবেন এটা তৈরি এই দিন কায়েমের জন্য যে পদ্ধতি তাও হবে রসুলের তরিকা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোন কাফের মোস্টেকদের সাথে নির্বাচনে যান নাই এজন্য পরিষ্কার হতে হবে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে রাজনীতির যে পদ্ধতিগুলো আছে বর্তমান প্রচলিত এর মাধ্যমে যারা ইসলাম কায়েম করার জন্য আন্দোলন করছে স্বপ্ন দেখছ আমি তাদেরকে পরিষ্কার বলি তবা করে ফিরে আসো রাসুলের তরিকা চলে আসো ওরা তোমাদেরকে ধোকা দিচ্ছে ওরা বলে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আমরা মানি না আমরা ইসলামী গণতন্ত্র যদি এটা জিজ্ঞেস করি বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে গণতন্ত্র পড়ানো হয় সেটার সাথে আমেরিকার অক্সফোর্ডের কোনো পার্থক্য আছে বাংলাদেশের অর্থনীতি আমেরিকার অর্থনীতি কোনো পার্থক্য আছে তাহলে আমেরিকার যে গণতন্ত্র সেই গণতন্ত্রই দেশে পড়ানো হচ্ছে একই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হচ্ছে নির্বাচন হচ্ছে তুমি যতই এটাকে ইসলামাইজেশন করতে চাচ্ছ মুসলমানদের ধোকা দিতে চাচ্ছ কুফাররাও তা মানতে রাজি না কুফাররাও বলে গণতন্ত্র বলতে একটাই পৃথিবীতে তা হচ্ছে যেটা এখন গণতন্ত্র বলতে বোঝা যায় সারা দুনিয়ার মানুষ যেটা বুঝে সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েম করা আল্লাহ নবীর তরিকা না আল্লাহর নবীর তরিকা মক্কা বিজয়কে দেখো বদরহুদ খন্দককে দেখো মদিনাকে দেখো আল্লাহর নবী যেভাবে করেছেন সেভাবে করো তুমি বলবো যে এখন সম্ভব না আমি বলি এখনো সম্ভব যদি সত্যিকার অর্থে ইসলাম কায়েম করতে চাও বাংলাদেশের তিন লক্ষ মসজিদের ইমাম এই খালি ইমামগুলো চলে আসুক মহাজেনগুলো চলে আসুক সঙ্গে কি একটা মসজিদে কমপক্ষে দশজন মুসল্লিও নাই এই মুসল্লিগুলো রাজপথে চলে আসুক তারা এখানে বসে দাবি করবে আমরা মুসলিম আমাদের দেশে কোরআন ছাড়া অন্য কোনো বিধান চলবে না এরপরে আমাদেরকে পিষে দাও এই দেশে ইসলাম ছাড়া আর কিছু চলতে পারবে কিন্তু মুসলমানদেরকে বিভক্ত করে দেওয়া হয়েছে বিভিন্ন দলে দলে ভাগ করে দেওয়া হয়েছে এখন ইসলাম কায়েম করার জন্য আন্দোলন করে কাফেরদের তরিকায় কাদের তরিকায় এই জন্য আমার বক্তব্য স্পষ্ট গণতান্ত্রিক ভোটের মাধ্যমে যারা বাংলাদেশে বা অন্য কোন ইসলামিক দেশে ইসলাম কায়েমের জন্য স্বপ্ন দেখছে তারা ইহুদি খ্রিস্টানদের তরিকায় ইসলাম কায়েমের স্বপ্ন দেখেছে সে ইসলাম আল্লাহর নবী মোহাম্মদ ইসলাম হতে পারে না এবারে আসুন তাহলে বলবে লোকটা বোধহয় তাবলিক করে লোকটা বোধহয় তাবলিক হ্যাঁ তাবলিক তো আমরা অবশ্যই করি কোরআন হাদিসের তাবলিক কিসের তাবলিক কারণ তাবলিক করা ফরজ আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন হে রাসুল আপনি তাবলিক করুন পৌঁছে দিন মা উং জিলাইলাইকেমের রব্বিকা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি সেটাকে পৌঁছিয়ে দিন তাবলিক করুন তাবলিক করা কি বাল্লেগু আন্নি ওয়ালা আয়া আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন বাল্লিগু তাবলিক করো পৌঁছে দাও আননি আমার পক্ষ থেকে ওলাও আয়া একটা আয়াত যদি জানো একটা পঙ্ক্তি যদি জানো ওটাকেও পৌঁছে দাও কার নির্দেশ রাসুলের নির্দেশ আল্লাহর নির্দেশ রাসুলের নির্দেশ কাজী তাবলিক আমরা করি তবে যদি আপনি বলেন পৃথিবীতে বর্তমানে তাবলিক জামাত নামে একটা প্রচলিত একটা দল আছে এই দলের ছয়টা উসুল আছে এই দলের একটা আলাদা মেনহাজ আছে এদের আলাদা সিলেবাস আছে ফাজাইলে আমাল এই দলের আলাদা দাওয়াত আছে যদিও তারা দাওয়াত দেয় লাইলাহার দাওয়াত কিন্তু ওই লাইলাহার দাওয়াতের মধ্যে লাইলাহা মানি কোনো কারো আল্লাহ ছাড়া বিধান মানি না এই অংশ বাদ দেওয়া হয়েছে এই অংশ তারা বলে না লাইলাহার মানি হচ্ছে আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্ব মানি না আল্লাহ ছাড়া আল্লাহর বিধানকে যারা বাতিল করেছে আমরা তাদেরকে মানি না এই দাওয়াত তাবলিগে তারা দেয় তাদের ছয় উসুলের মধ্যে জেহাদের আলোচনা আছে তাবলিগের ছয় উসুলে জেহাদ নাই আপনি বলবেন ইসলামের পাঁচ বেনার মধ্যেও তো জেহাদ নাই ইসলামের পাঁচ বেনার মধ্যে জেহাদ নাই ঠিকই আছে আল্লাহ রসুল পরিষ্কার বলেছেন পাঁচটা বেনা হচ্ছে পাঁচটা পিলার আর এই পাঁচটা পিলার উপরে যে ছাদ সেটার নাম হচ্ছে জেহাদ আছে আল্লাহ রসুল বলেছেন আমি তোমাদেরকে ইসলামের সেই সর্বোচ্চ চূড়া এ সম্পর্কে বলবো কি আর সেটা হচ্ছে দাসুল ইসলাম আল জেহাদ ফিসাবিল্লাহ আল্লাহর কোরআনের মধ্যে জেহাদ আছে আল্লাহর কোরআন হাদিস রসুলের হাদিসের জেহাদ আছে আল্লাহ নবী জেহাদ করেছেন ফেরেস তারা জেহাদ করেছেন লড়াই করেছে বদরের ময়দানে এরকম ভাবে মুজাহিদদের ঘোড়ার আলোচনা কোরআনে আছে অস্ত্রে আলোচনা আছে লোহার আলোচনা কোরআনে আছে সুরে হাদিদ এরকম ভাবে মুজাহিদদের চলা মুজাহিদদের বলা মুজাহিদদের নামাজ কেমনে হবে মুজাহিদদের যুদ্ধের ময়দানে কেমনে তারা নামাজ পড়বে তারা কিভাবে রোজা বাদ দিবে এই সব আলোচনা কোরআনে আছে সুতরাং যেই দলের নীতির মধ্যে মৌলিক উসুলের মধ্যে জেহাদ নাই আমি ওটাকে আর যাই বলতে পারি আল্লাহর রসুলের তরিকা বলতে পারি না কাজে এটা পরিষ্কার প্রচলিত যে তাবলিক একটা দল একটা ইসলামের দল তৈরি করার কোনো সুযোগ নেই এটা একটা দল তৈরি করেছে একটা বেড়াত করেছে দ্বিতীয় নাম্বার হচ্ছে এই ইসলামের হাইল্লার দাওয়াত যেই দাওয়াত মোহাম্মদ সাল্লাহাম দিয়েছেন সেই দাওয়াত তাদের দাওয়াত না এরা লাইল হাত তজমা করে কিছুর থেকে কিছু হয় না সবকিছু আল্লাহর থেকে হয় দোকানে খাওয়ায় না বা চাকরিতে খাওয়ায় না ব্যবসায় খাওয়ায় না আল্লাহ খাওয়ায় এইটা যদি লাইলাহার দাওয়াত হতো তাহলে কাফেরদের সঙ্গে কোনো সংঘর্ষ হতো না কারণ এই বিষয়গুলো তারাও বিশ্বাস করতো করে না শেষ স্পষ্ট তাহলে কেন লাইলাহার প্রথম ধাক্কা হচ্ছে লাইলাহা মানি আল্লাহ ছাড়া কোন ইলাহা মানি না যারা আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের দাবি করে আল্লাহ ছাড়া আল্লাহর বিধানকে বাতিল করে এজন্য মুসা যখন লাইলাহা বললেন ফেরাউনের গায়ে ধাক্কা লেগেছে ইস ইব্রাহিম আলাহাম যখন লাইলাহা বললেন নমরুদের গায়ে ধাক্কা লেগেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন লাইলাহা ইল্লাল্লাহ বললেন তখন মক্কার তৎকালীন শাসক আবু জাহেদ আবুল আব্দের গায়ে ধাক্কা লেগেছে সুতরাং যুগে যুগে যারা লাই রাহিল্লাহ দাওয়াত দিবে প্রথম ধাক্কা লাগবে ওই যুগের শাসক যারা আল্লাহর পরিবর্তে মানুষের সার্বভৌমত্ব কায়েম করেছে যারা আল্লাহর পরিবর্তে আল্লাহ আইনকে বাতিল করে কোরআনের বিধানকে বাতিল করে নিজেরা মন গড় আইন তৈরি করেছে তাদেরকে জানিয়ে দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া কারো ক্ষমতা মানি না আল্লাহ ছাড়া কারো সার্বভৌমত্ব মানি না আল্লাহ আল্লাহ ছাড়া কারো আইন মানি না আল্লাহ ছাড়া কাউকে আমরা ভাগ্যের পরিবর্তন করতে মানি না আল্লাহ ছাড়া কোন দেব দেবীর পূজা আমরা করতে জানি না এইটা হবে লাইল হাইল্লাহর অর্থ এই তজমা করে তাবলিগ এই তজমা করে যদি করে বলেন তাহলে আমি তবা করব এই তর্জমা তাদের নাই এই কারণেই তোমাদের দলে সব রকম লোকেরা চলে আসে ধর্ম নিরপেক্ষ নাস্তিক মোরতাদ কারো সঙ্গে দ্বিমত নাই আল্লাহ নবী আসলাম যখন লাইল হাত দাবাদ দিয়েছেন তখন কি সবাই মেনে নিয়েছিল তার মানে লাইল হাইল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঠিক মতো বলতে পারেন নাই সেজন্য বিরোধিতা করেছে ওনারা ঠিক মতো বলতে পারেন সেজন্য ওনাদের কোনো বিরুদ্ধে নাই এই নাকি আমি আজকে পরিষ্কার বলতে চাই আমার বক্তব্য যারা দুনিয়ার প্রান্ত থেকে শুনছ আমি স্পষ্ট বলে দেয় প্রচলিত বর্তমান যে তাবলিগের জামাত এই তাবলিগের জামাত মুসলিম যুবকদের থেকে জেহাদি স্প্রেকে ধ্বংস করার জন্য জেহাদকে মিটিয়ে দেওয়ার জন্য কুফরদের একটা বড় চক্রান্ত ভাইরা আমার আজকে বুঝতে হবে ইসলামের সংখ্যাগরিষ্ঠ লক্ষ লক্ষ লোক থাকলে ইসলাম সঠিকটা বলা যাবে না ওরা বলে যে সারা দুনিয়া লক্ষ লক্ষ আলেম লক্ষ লক্ষ মুফতি লক্ষ লক্ষ মহাদ্দিস আমি বলি আল্লাহ রসুল কি বলেছেন আল্লাহ রসুল বলেছেন বাদার ইসলাম গরিবান ওয়াসাইয়াউদু কামা বাদা গরিবান ইসলাম অপরিচিত গুটি কয়েক লোকদের মাধ্যমে শুরু হয়েছে এবং কেয়ামতের দিকে আবার যত ঘনি আসবে সেরকম মুষ্টিমেও অল্প কিছু সংখ্যক লোক হকের উপরে থাকবে বেশি না কম অল্প সংখ্যক লোক থাকবে থাকবে আল্লাহ রসুলাম বলেছেন আমার উম্মতের একটা দল কেমন পর্যন্ত হাতের উপর থাকবে যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ চালিয়ে যাবে কি চালিয়ে যাবে সুতরাং যেই দলের প্রোগ্রামের মধ্যে যুদ্ধ নাই জেহাদ নাই কেতাল নাই এই দল আর যাই হোক না কেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দল হতে পারে না রাজনীতি দল চলে গেল তাবলিক দল চলে গেল এবারে মনে করছে কোনো পীর হবে তাহলে আমাকে আমি বলি পীরের তরিকে তো আমি আগেই বাদ দিয়েছি কোন পীর সাহেবদের তরিকা ইসলামে নাই আল্লাহ রসুলের সময় কোন তরিকা ছিল না আল্লাহর নবী যেই তরিকার ছিলেন সাহাবাই কেরাম যেই তরিকার ছিলেন সেই তরিকে আমরা চলবো কোন পীরের তরিকে চলতে পারে না সুতরাং আমাদের দলের নাম হচ্ছে ইসলাম দলের নাম কি আমাদের পরিচয় মুসলিম আমাদের পরিচয় কি আল্লাহ করে পরিষ্কার বলে দিয়েছেন আর এই মুসলিমদের প্রথম পরিচয় হচ্ছে তারা নামাজ পড়বে কি পড়বে জামাতের সঙ্গে নামাজ পড়বে আমি নামাজের আলোচনা করছিলাম সেখান থেকে দুধ চলে গিয়েছি নামাজ ব্যতীত কোন ব্যক্তি মুসলিম থাকতে পারে না আল্লাহ নবী সাল্লাম বলেছেন মান তারাকা সালাতান আমেদান ফাকাদ কাফারা যে ব্যক্তি একক তো নামাজ ইচ্ছা করে তরক করলো সে কাফের হয়ে গেল সে কুফুরি করলো আমাদের মাঝে আর কাফেদের মাঝে পার্থ পার্থক্য হচ্ছে সালাদ আল ফরক বাইনার রজলি অবাইনাল কুফরি তর্ক সালাদ একজন মমিনের মধ্যে আর একটা কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ এই জন্য সালাদ তরক করা গুনাহে কাবিরা আর তরক করতে করতে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় সেই জন্য গুনাহে কাবিরার থেকে বাঁচা বিশেষ করে সালাদ পাঁচক্ত সালাদ বা জামাত আদায় করতে হবে আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন وصلى الله تعالى على نبينا محمد وعلى اله وصحبه اجمعين সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক